কবুল হওয়ার প্রথম শর্ত তৌহিদ শিরক মুক্ত হওয়া সালাত এবং সালাম নাজির পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যার আদর্শ ছাড়া কোনো আদর্শ আল্লাহ কবুল করবেন না যার সন্না যার তরিকা ছাড়া অন্য কোনো তরিকার এবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না এটা হচ্ছে এবাদত বন্দেগী কবুল হওয়ার দ্বিতীয় শর্ত কোরআনে খেরিমের দলিল রয়েছে রসুল্লাহামের হাদিসে এই দুটো বিষয়ের দলিল রয়েছে সুতরাং যারা আকিদার ওলামাই কেরাম সন্ন্যার ওলামায় আহলুসন্না তারা এই আমল কবুলের শর্তগুলি খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং বিস্তারিতভাবে বুঝিয়েছে এই বিষয়গুলি যারা বুঝে নেবে তাদের অল্প আমলেই তারা কামিয়াব হতে পারবে সফলতা লাভ করবে আর যারা এগুলি ঠিকভাবে বুঝলো না তারা অনিচ্ছাকৃত অনেক সময় ভুল করবে অথবা বোঝার পরে সেগুলিকে মানল না অহংকার প্রদর্শন করলো তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের আমল এবাদতবন্দী কবুল হবে না আমাদের ধারাবাহিক আলোচনা আমরা প্রতি শনিবারে করব আখিদা মানহাজগত বিষয়গুলি বিশেষ করে আর কিছু প্রশ্নোত্তর বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আমাদের লম্বা হবে না যেমন গত সপ্তাহে বলেছিলাম আজকে প্রথম যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে আমি ভূমিকাতে উল্লেখ করেছি সংক্ষেপে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি আকিরা তহিদ এবং মানহাজ সন্ন্যার আলমাই কেরামগন বলেছেন আল্লাহ ইবাদা ইল্লাল্লাহ ও আল্লাহ ইবাদা ইল্লা বিমা সারা প্রথম শর্ত হচ্ছে এবাদত বন্দেগী সমস্ত আমল কবুল হওয়ার যে আল্লাহ ছাড়া যেন কারো এবাদত বন্দিগি না হয় আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরিক না করা হয় তহিদ প্রথম শর্ত এখলাস প্রথম শর্ত এই তহিদ আর এখলাসের পরিপন্থী হচ্ছে শির্ক বহুমুখী শির্ক বড় শির্ক আর ছোট শির্ক এই শির্ক আমলকে ধ্বংস করে দেয় বড় শির্ক হলে সমস্ত আমল অতীত ধ্বংস হয়ে যায় লাইন আশরাত তালাই আহবাতান শিরকে আসগার কবিরা গোনা বড় শির করলে যে আমলে সির ঢুকে এখলাস পরিপন্থী হয়ে যায় রেয়া লোক দেখানো লোককে শোনানো দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায় সেটা প্রাথমিক পর্যায়ে থাকলে সে আমলটি নষ্ট হয়ে যায় আর সেটা যদি একবারে খুব বদ্ধপরিকর পুরোপুরি পার্থিব স্বার্থে সে আমল হয় তাহলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয় এখলাস বিহীন একবারে যার ফলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয় আমরা বলেছেন এগুলো সূক্ষ্ম বিষয় যার ফলে সমস্ত আমল ধ্বংস হওয়ার আশঙ্কা আছে এক কথায় ছোট শির্ক যদি শিরকে আজগার হয় যে আমলে শিরকে অনুপ্রবেশ ঘটবে সেই আমলটি ধ্বংস হয়ে যাবে জি হাদিসে নবী করিম মুসলিম রয়েছে মর্মে আনা আগনা সোরাকায় আনি শিরকি আমি শরিকদের মধ্যে সবচাইতে বেশি সর্বাধিক অমুখাপেক্ষী শির্ক হতে বা পার্টনারশিপ হতে হামান আমেলা আমেলান সুতরাং কেউ যদি আমল করে তাহলে আমল করলো আশ্রাকা ফিহে মাইয়া গাইরি আমার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করলো তারা তহু অশির কাহু তাকেও অপরিত্যাগ করি আর তার সিরকি কর্মকাণ্ড আমলগুলিকে আমি পরিত্যাগ করি ছেড়ে দিই কবুল করি না স্পষ্ট যে আমলগুলিতে শির্ক থাকে সে আমল কবুল হয় না বড় শির্ক হলে অতীতের আমল ধ্বংস হয়ে যায় সংক্ষেপে এতটাই যথেষ্ট এই বিষয় দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার ও আল্লাহ ইউবাদা ইল্লা বেমা সারা এবাদত বন্দেগি করা চলবে না একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত পদ্ধতি শরীয়ত আদর্শ ছাড়া সে আদর্শ মতো এবারবন্দি হইতে হবে অর্থাৎ রসুল্লাহ সাল্লামের তরিকে আসতে হবে এই কথাটি আমার অনেক আলোচনাতে সহজ ভাষায় বলেছি মানুষকে মোটা কথা বোঝানোর জন্য যে এক আল্লাহর এবাদত করবেন আর এক নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা ইবাদত করবেন এবাদত হবে এক আল্লাহর জন্য আর এবাদতের তরিকা পদ্ধতিটা হবে একমাত্র শেষ রসুল খাতামুন্নবীন মোহাম্মদ রসুল্লাহামের তরিক আদর্শ অনুযায়ী যদি কোন এবাদতে বিদাতের অনুপ্রবেশ ঘটে এবাদত করলেন আর ওতে বিদাত ঢুকে কিছু তাহলে সেই আমলটি নষ্ট হয়ে যায় সেই আমল খেয়ে যায় নষ্ট হয়ে যায় সমস্ত আমল নষ্ট হবে না যেই কাজটাই বেদাত করলো সেই আমলটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দলিল মায়াসারদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস সহি মুসলিমে রয়েছে সহি বখরিফ এই হাদিসটি রয়েছে তবে অধ্যায় এর সাথেই রয়েছে এই জন্য অনেকে সহি মুসলিমে রয়েছে নাম্বারিং এ আপনি খুঁজে বোখারিতে পাবেন না কিন্তু সহি মুসলিমে রয়েছে মানে আমেলা আমালান লেসা আলি আমরনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি কোনো আমল করে তাহলে এও আমল করল আমল করল লেসা আলি আমরনা যার ওপর আমার নির্দেশ নেই বা আদর্শ নেই যেই রকম আমার আদর্শ না আমার আদর্শ ছাড়া আদর্শ ব্যতিক্রম আমল করল ফমার সেটা হচ্ছে প্রত্যাখ্যাত রদ্দুন মানে দুদুন মজদার ইসিম ফুলের অর্থ সেটা হচ্ছে মারদুদ রেজেক্টেড সেই আমলটি তাহলে মারদুদ এগুলি হচ্ছে মৌলিক নীতিমালা এই মৌলিক নীতিমালাগুলি যদি ঠিক থাকে অল্প আমল মানুষের মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহর আজাব থেকে যথেষ্ট দুনিয়া আখেরাতের আর যদি এই নীতিমালা ঠিক না থাকে আর আমলের পাহাড় পর্বত থাকে কোনো কাজে আসবে না সব ধ্বংস হয়ে যাবে সারা মরিচিকার মতো সে আমলগুলি হবে এখন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব প্রশ্ন উত্তর তারপরে সংশয় নিরসন তার আগে শেখ হাফিজাহুল্লাহ কাছে একটি প্রশ্ন করা হয় বিদাতিদের সম্পর্কে আর অন্য অন্য গুনহাই গুনহাগারদের সম্পর্কে তুলনামূলক জিজ্ঞাসা যে যারা অন্যান্য পাপের কারণে ফরমান হ্যাঁ ফাঁসে গুনহাগার এর এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর লোক হ্যাঁ তারা ধর্মীয় কাজ করতে গিয়ে বেদাতি কাজ করে নবী আদর্শ বহির্ভূত কাজ করে যার ফলে তারা বেদাতি বেদাতিদের জন্য কঠোর আজাব শাস্তি রয়েছে নাকি ফাঁসের গোনাগার নাফারমান যারা ইসলামের ভণ্ডিত রয়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে কাবিরা গোনায় জড়িয়ে আছে তাদের জন্য কঠোর আজাব রয়েছে আল আজবা এই কিতাবের পাঁচ নম্বর প্রশ্ন যাদের কাছে কিতাব আছে দেখতে পারেন আমরা ধারাবাহিক কিতাবের সাথে চলবো না কারণ যখন যে প্রসঙ্গটা থাকবে তখন সেরকম নিয়ে আলোচনা করব বেশি লম্বা যেহেতু করবো না আর সব কথা আলোচনা করব না বলছেন আসাদ আজাবান আল ওসাত আমির মুক্তাদিয়া দুই শ্রেণীর মানুষের মধ্যে কোন শ্রেণীর আজাব বেশি শক্ত হবে আল ওসাদ যারা নাফারমান অন্যান্য পাপের কারণে নাফারমানি করে বিরুদ্ধাচার করে আল্লাহ রসুলের জি ফরজ আজবে ঘাটতি করে হারাম নাজাজে লিপ্ত হয়ে চুরি করে ডাকাতি করে মদ খেয়ে অথবা বিভিন্ন ফরজ গলিতে ঘাটতি করে জামাতে সলাত আদায় করে না সলাৎ যদি আদায় নাই করে তাহলে তো কাফের হয়ে যাবে সঠিক মত কিন্তু সলাত আদায় করে জামাতে করে না ফরজ জামাত অজিব জামাত ছাড়ে সে আমে ঘাটতি আছে জাকাতে ঘাটতি আছে জি এইরকম বিভিন্ন পাপ আছে ফারাজ অজবাব বেহায়া বেপর্দা হেজাব পর্দার ক্ষেত্রে ঘাটতি আছে এরা হচ্ছে এমন সাত না ফারমান এরা জানে যে এগুলি হচ্ছে পাপ এরকম পাপিরা জানে যে এগুলি হচ্ছে পাপ আর বেদাত বেদাত করে বেদাতি কিন্তু জানে যে এগুলি হচ্ছে সবের কাজ জান্নাতে যাওয়ার কাজ নেকির পাহাড় মিলাদ করব নেকির পাহাড় হবে ঠিক না মহরমে তাজিয়া করব নেকির পাহাড় হবে ইয়া হোসেন ইয়া করবো শির কুফরি করবো হ্যাঁ, নেকির পাহাড় হবে তো যারা শির বিদাত করে যে হ্যাঁ এরা সেটাকে স্বভাবের কাজ মনে করে পক্ষান্তরে যারা অন্যান্য পাপে জড়িয়ে আছে শিরিক বেদাত ছাড়া অনাগার তারা মুসলিম সমাজের ইসলামের গণ্ডিতে আছে তারাও গনাগার কিন্তু এই দুইয়ের মাঝে কঠোর শাস্তি কাদের জন্য রয়েছে উত্তরে তিনি বলছেন আল এত আসাধ্য বেদাতিদের আজাব বেশি কঠিন লেহানাল বিদাত আসাদ মেল মাসিয়ে কারণ বিদাতির জন্য কেন বেশি আজাব বা কঠিন আজাব কারণ বেদাত হচ্ছে অন্য অন্য গোনার চাইতে বেশি কঠিন পাপ বড় পাপ শায়তান দুই রকমই পাপ করায় ধর্মের নামে পাপ করায় আর দুনিয়াদারির ক্ষেত্রে পাপ করায় কিন্তু শয়তানের কাছে অলবিদাত আহাবিল শৈতান মিনাল মাসিয়ে অন্য অন্য গোনার তুলনায় শয়তানের কাছে বেদাতের বেদাতি কর্মকাণ্ড বা বেদাতি আকিদা বেদাতি আমল বেশি প্রিয় কেন শয়তান ভালো করে জানে যে চোর চুরি করে ওটাকে পাপি মনে করে নিজেকে ধিক্কার দেয় কখন তো বা করিল হঠাৎ করে কখন কি করবে ভালো মানুষ হয়ে যাবে একজন মুসলিম জামাত ছাড়ে ঘরে সলাত আদায় করে পুরুষ মানুষ ও জানে যে এই কাজটা আমার ত্রুটি অন্যায় সুতরাং কখন তবা করে নিবে রমজানের দিনে পানাহার করে ফাঁসে গুনাগার পাপিষ্ট ও জানছে যে আমি পাপ করছি অন্যায় কাজ করছি কখন তবা করে নিবে সে মেহাবে পর্দা মহিলা পর্দা করে না সে জানছে যে আমি গুনার কাজ করছি কখন তো অবাক করে নিবে সব কাজ কেউ মনে করে না আম্মাল মুক্তাদি ফাকালিল মায়াতু বেদাতি খুব কমই তবা করে বেদাতির তবা নসিব খুব কমই হয়ে থাকে কেন তবা নসিব হয় না লিয়ান্ন হেদুন আন্না আলা বেদাতি মনে করে যে আমি হকপন্থী আমরাই জান্নাতি আমরাই মুসলিম কবর মাজারে সিজদা করে মুসলিম মিলাদ করে মুসলিম জি হ্যাঁ মানে একেবারে পাকা মুসলিম হ্যাঁ বেদাতি দুই রকম বেদাত এমন বেদাত আছে যে বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে যায় বড় শির্কের বেদাত আর কিছু বেদাত আছে যে মুসলিম থাকে নিজেদেরকে হক পন্থী মনে করছে যারা সুফিবাদ বিশ্বাসী সুফিবাদের দুটো স্তর আছে একটা হচ্ছে শিরকুফির স্তর নিজেদেরকে পাকা মুসলিম মনে করছে শিরকুফুরি আকিদা রেখেও আর এক দল সুফি সুফি আছে যারা বিদাতি কর্মকাণ্ডে মেতে আছে তারা নিজেদেরকে পাক্কা হকানি মনে করছে তাহলে হক মিডিয়া তারা এরা কখনো তবা সাধারণত করে না লিহান্ন আল্লাহ আল্লাহ আল্লাহ হক কারণ বেদাতি মনে করে যে আমরা সত্যের উপর হকের উপর আছি বেখলাফিল আসি পক্ষান্তরে ফারমান সবসময় জানে আমি কাজগুলো বল করছি গুনাগার জানে যে আমি মাসি আর বুঝছে যে আমি অন্যায় আছি আম্মাল ফাইন মনে করে যে আমি নেক কাজ করছি নেকির কাজ আমি আল্লাহর আনুগত্য করছি রসুলের আনুগত্য করছি অন্য যে কাজগুলি করছি এগুলি স্বভাবের কাজ করছি এই জন্য বেদাত হচ্ছে অন্য অন্য গোহার চাইতে বেশি নিকৃষ্ট পাপ এই জন্য বেদাতিদের থেকে সতর্ক সাবধান করেছে বেদাতিদের সাথে সম্পর্ক রাখতে সংসর্গে আসছে বেদাতিদের মজিলিসে বসতে কঠোরভাবে সালাফি সালিম সাহাবাইকার তাবে তাবা তাবে নিষেধ করেছে পক্ষান্তরে গুনাগারদের সাথে ওইভাবে নিষেধ করেননি যাদের সাথে বসবে না জি কারণ যে বসছে একজন অন্য পাপির সাথে ও জানছে যে এটা পাপ আর ও জানছে পাপ এখানে রিস্কটা কম আছে পক্ষান্তরে বিদাতের সাথে বসলে হয় কি ও ধর্মের রং দিয়ে সেই কাজগুলি করছে ধর্মের রঙে রঞ্জিত তার আমলগুলি সুতরাং সেখানে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি এই জন্য সালাফ সালিনা সতর্ক করেছেন বেদাতিদের সাথে উঠা বসা করতে আর বেদাতিদের সাথে যারা বসে তাদের ওপর তারা প্রভাব সৃষ্টি করবে কুপ্রভাব ফেলবে দেখেন আজকাল মুসলিম বিশ্বে যেসব বিদাতি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সহজে বেরিয়ে আসতে পারে না সহজে বেরিয়ে আসতে পারে না তখন তারা দুনিয়ার সাথে যেসব পাপে জড়িয়ে আছে সহজে হয়তো বেরিয়ে চলে আসছে সহজে বেরিয়ে চলে আসছে ও খাতার মুশারিদ বেদাদিদের খাতরা বেদাদের ক্ষতির দিকগুলি হচ্ছে বেশি মারাত্মক কান্নাল এতে কোনো সন্দেহ নেই যে বেদাত বেশি খাতার খাতার আর যে ভয়াবহতা বা ক্ষতিকর দিক মানুষের ক্ষেত্রে বা মানব জাতির ক্ষেত্রে অন্য অন্য নাফার মানের চাইতে বেশি বিপজ্জনক এর জন্য সালাফ একটি উক্তি রয়েছে ফি সুন্নতিন ফি বিদা সুন্নতের ক্ষেত্রে অল্প আমল করা বা সুন্নতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা শুধু ফরজটা আদায় করছে না সুন্নত মুস্তাহ নফেল বেশি নেই সুন্নত ভিত্তিক আমল কিন্তু শুধু ফরজটাই হয়তো আছে খেইরুমিন ইস্তিহাদিন ফিবিদা বেদাতের ক্ষেত্রে অনেক মেহনত পরিশ্রমের চাইতে ভালো বেদাতি কাজে অনেক মেহনত সারা দিন রাত মেহনত তোলে সারা রাত বেদাতি জিকির করছে আপনি সারা রাত না দু চার ঘন্টাও জিকির করলেন না ওদের মতো বেদাতি জিকির বরং সকাল সন্ধ্যার জিকির পাঁচ মিনিট সাত মিনিট করে লাগলো ঘুমের পূর্বের জিকির হ্যাঁ বিছানায় শোয়ার আগে দু চার মিনিট লাগলো পাঁচ মিনিট লাগলো সালাতের পরে সন্ন্যতি জিকির আপনার দু চার মিনিট লাগবে এই অনেক অনেক ভালো একটা সাধন ফিসন্নাতিন খৈরমিন ইজতিহাদিন বিদা এই ছিল শেখ সালে ফৌজান হাফিজ আলোচনা বেদাতি সম্পর্কে এবং অন্য অন্য গুণাগারদের সম্পর্কে তুলনামূলক আলোচনা বেদাত সম্পর্কে সালাফে সালেহিনের কিছু উক্তি এখানে উল্লেখ করা হয়েছে সেগুলি আমি আলোচনা করি কাল সুফিয়ান সৌরি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী খুব বড় ইমাম ছিলেন তিনি বলছেন আল বেদাত বেদাত হচ্ছে ইবলিসের কাছে অন্য অন্য গুনহার চাইতে বেশি প্রিয় কারণ অন্য অন্য থেকে তবা সম্ভাবনা রয়েছে থেকে মানুষ থেকে মানুষ যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারে যা বলে আছে মজমু ফাতাওয়া একাদশ খন্ড চারশো বাহাত্তর পৃষ্ঠে রয়েছে সিলসিলা সাহি আল্লাহ আলবানী রাহমহল্লা তাতে রয়েছে এক হাজার ষোলো বিশ নম্বর এই হাদিস নবী করিম সাল্লামের ইন্তাজাজা তওবাত আন সাহেবে কুল্লে বিদা আল্লাহ রাবুল আন প্রত্যেক বেদাতের থেকে তওবাকে দূরে সরিয়ে রেখেছেন তবাকে আড়ে রেখেছেন অর্থাৎ বেদাতির তবা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতকে বেদাত না বুঝবে যেমন নামাই তো পড়া যে বেদাত এটা যতক্ষণ না বুঝবে জীবনে নামাই তো ছাড়বে হ্যাঁ মিলাদ করা যে বেদাত হ্যাঁ জন্মবার্ষিক পালন করা বেদাত যতক্ষণ না জানবে জীবনে ছাড়বে ছাড়বে না কারণ ও তো মনে করছে যেগুলো জান্নাতে যাওয়ার কাজ প্রখ্যাত থাকে হাসান মাসির রহমতুল্লাহ আলের একটি উক্তি রয়েছে মর্মে লালে সাহেবা বেদাতি বেদাতির সাথে বসিও না সাল্লাহ নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে সুতরাং বর্তমান যুগে যেসব বেদাতি জামাত রয়েছে বেদাতি জামাত রয়েছে তাদের সাথে উঠা বসা করবেন তাদের বৈঠকে বসবেন দেখি কি বলে তাহলে জামাত এসছে বেদাতি জামাত নিঃসন্দেহ দেখি ওরা কি আলোচনা করেন আমি তো ওই জামাত টামাত করি না তবলিক করি না তো বসি নিশ্চয় সালাফুসালিম করেছে জামাত ইসলামী মৌদুদ ইখবানি জামাত বিদাতি জামাত স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না জি সুতরাং বলবেন আমি বসি কিন্তু তাদের আমি কোনো কর্মী না না এই আগুন আপনাকে কখন গ্রাস করবে কোন বেদাতির সাথে বসা যায় না অনেকে বেদাতি আলেমের সাথে দেখা দেখি আমি দেখা করে আসি বেদাতি মোল্লা এসছে এলাকায় যাই ওদের জলসা মহফিলে যাই তামাশা দেখতে যে আমাদের সহি আকিদার ভাইরা না যাই নয় ধ্বংস করবে এইরকমই অনেক জঙ্গি মনোভাবের হ্যাঁ খারেজি মনোভাবের কিছু হ্যাঁ বিদাতি রবিদাতি খারেজিরা এইরকম কিছু মোল্লা হুজুর আছে তাদের সাথে উঠা বসা করতে কি অনেক আমাদের দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে জি অনেক দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে একবার গেছে এইরকমই খারেজি মোল্লাকে জিজ্ঞাসা করতে ওকে মানে এ করার জন্য ওর সাথে বহস করতে গেছে কিছু ছাত্র আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে সবগুলিকে ধরে নিয়ে গেছে কয়েক বছর আগের ঘটনা দেখেন পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যেগুলো ছাত্রে বসে আছে অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠসা করার জন্য এবং ওকে লাজবাব করার জন্য ওকে কিছু প্রশ্ন করে হ্যাঁ, হয়তো হ্যাঁ, হস্তনিষ্ঠ করব অথবা তাকে হ্যাঁ, এ করবো আমরা বাহাস করবো তার সাথে তর্ক করবো এই জন্য গেছে না না না আপনি বসতে যাবেন না বেদার্থীর সাথে জানেন যে খারেজি মানে খারেজির সাথে বসবেন না জানেন যে রাফেজি রাফেজি শিয়ার সাথে বসবেন না জানেন যে বিদাতি ইকবানি জামাতি তো বললি কি বসবেন না আপনি বসবেন না তার সাথে এটাই হচ্ছে শরীয়ত আজকাল ফিল্ডে যারা দাওয়াতি কাজ করছে তাদের অনেকে দায়ীগুলোকে সহিদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী মদুদিপন্থী দায়ী আর না হইলে তবলিগপন্থী দায়ী আত্মগোপন করে আছে আর তাদের দুই একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে আর বললেন যে সহিদার সহিদার আপনার কি জ্ঞান আছে আপনি সহি কি বুঝেন সহিদ মানহাজের কি বুঝেন ওদের সাথে কেন বসছেন ওদের আলোচনা কেন শুনছেন সেই বসাটা সরাসরি হইতে পারে মজলিসে অথবা অনলাইনে দেখি কি বলছে একটু শুনি অথচ জানছেন যে এরা হচ্ছে এই বেদাত ঘেঁষা এই বেদাতি দলের হ্যাঁ সব দায়ী সুতরাং সতর্ক সাবধান এই বিষয়গুলি খুলে না বললে আমাদের সহি আকিদার নতুন নতুন যে ভাইরা আসছে এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে হাসান বলছেন না সাহেবা বিদাতি বিদাতিদের সাথে বসিও না বসলে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে যাবে রুগী হয়ে যাবে অন্তর কি হয়ে যাবে রুগী হয়ে যাবে আল সাম এবং সাথে প্রথম খন্ডে একশো বাহাত্তর পৃষ্ঠ আল বিদাত অন্যায় আনাহার পৃষ্ঠা হচ্ছে চুয়ান্ন ইমাম সাহেব রাহিমাবুল্লাহ তো খুব শক্ত কথা বলেছেন বিদাতিদের সম্পর্কে বিদাতিদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন যে কোনো যুগের প্রশাসনকে খালিফাকে মুসলিম শাসককে যে তাদের কঠোর শাস্তি দাও কারণ এদের অনিষ্ট হচ্ছে বড় ভয়াবহ ধর্মের রঙে রঞ্জিত এদের কথাবার্তা সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে শেখুল ইসলাম তাইম রাহমাল্লাহর উক্তি দিয়ে শেষ করছি বিষয়টি বিদাত বিদাত এবং বিদাতিদের ভয়াবহতা يقول شيخুল ইসলাম ইবনে তাইমিয়া ভয়াবহতা সম্পর্কে এবং এরা যে বড় বিপজ্জনক মুসলিম উম্মার জন্য এই সম্পর্কে সতর্ক করে বলেন আহলাল যদি আল্লাহ রাব্বুল আলামিন বেদাতিদের অনিষ্ট প্রতিরোধ করার জন্য বেদাতিদের সার অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যদি কিছু এমন আলেম আলমায় হোক অথবা মুসলিম শাসক হোক আলে তাদেরকে না নিযুক্ত করতেন এসব কাজে লাফাসাদ দিন তাহলে দিন ধ্বংস হয়ে যেত শহীদিন ধ্বংস হয়ে যেত সহি আকিদার আলেম আলমাদের মেহনত আইমাইকেরামদের আর তার সাথে সাথে মুসলিম আহলে সন্ন্যার আলমাইকেরাম যারা আহলে সন্ন্যার শাসক তাদের যে আল্লাহ রবুল আলমিন পার্থিব ক্ষমতা দিয়েছেন সুলতান এই দুটো যদি না থাকতো আর এই বিপর্যয় যে মুসলিম ওম্মার বিপর্যয় নেমে আসতো বেদাতিদের কারণে এটা কোন মুসলিম দেশে কাফেরদের আধিপত্য কায়েম হলে বা কাফেররা যদি দখল করে নিত কোন মুসলিম দেশ তাতে যে অনিষ্ট রয়েছে ক্ষয়ক্ষতি রয়েছে তার চাইতে বেশি মারাত্মক কাফের যদি কোনো দেশ দখল করে নেই তাহলে সেখানে শাসন ক্ষমতা দখল করলো কিন্তু মানুষের আকিদা নষ্ট সহজ করতে পারবে না জি বোঝা গেছে কিনা কিন্তু বিদাতি আলেম সমাজকে যদি প্রতিরোধ না করা হয় তাদেরকে যদি নির্মূল না করা হয় মুসলিম শাসক আহলে সুন্নাতের শাসকদের মাধ্যমে আর কোরআন সুন্না আলিম আলমাদের মাধ্যমে তাহলে এরা মানুষের অন্তর অন্তরে ঢুকে পড়েছে এদের বদ আকিদে কারণ কাফের শাসক যদি কোথাও আধিপত্য কায়েম করে তাহলে তারা অন্তরের উপর আধিপত্য কায়েম করতে পারে না মানুষের অন্তর উপর রাজত্ব করতে পারে না অমাফিহামিনা দিন ইল্লা তাবান আম্মা আর যেটুকু ধর্ম নিয়ে আসলে সে দুনিয়ার গরজে সুতরাং সেখানে ওই রকমের প্রভাব সৃষ্টি করতে পারবে না ক্ষতি অবশ্যই আছে কিন্তু তুলনামূলক বলছে আম্মা উল্লাহাল মুবতাদিয়া কলুব ইবতিদান আর বেদাতি আলেম সমাজ বেদাতি সংগঠনগুলি বেদাতি যারা দোয়াত দলাল গুমরা দায়ী বিভিন্ন ফিরকার এরা মানুষের অন্তরে বিপর্যয় সৃষ্টি করবে অন্তরকে ধ্বংস করে দেবে বতাকিদা দিয়ে শুরুতে প্রথম খান মজমুল ফতাওয়া আঠাইশতম খন্ড দুইশো বত্রিশ পৃষ্ঠা এখানে আজকে মানহাজ সম্পর্কে কিছু কথা বললাম আর বিদাত সম্পর্কে বিশেষ করে বিদাত সম্পর্কে আলোচনা চলছে আর দুই একটি সংশয় নিরসন করব আগে একটি প্রশ্ন উত্তর দেব একটি বিষয় আমি এর আগে আলোচনা করেছি কোন এক আলোচনায় যাতে বলেছি যে এই যে নীতিমালা গুলো শুনলেন যদি বড় শির থাকে তার দাম আমলে তাহলে অতীতের সমস্ত ধ্বংস হবে ছোট শির যদি থাকে অথবা বেদাত থাকে তাহলে যে আমলে ছোট শির থাকবে বেদাত থাকবে সেই আমল ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আহলে সোতাল জামাত আইম্মাই কেরাম আইম্মাই আরবা আবু হানিফা সবারই এটি হচ্ছে আকিদামান হাজার এর ভিত্তিতে আমি বলেছি কেউ যদি বলে নাওয়াইতান আসু মাগাদান উদাহরণস্বরূপ আমি আগামীকালকে রোজার নিয়ত করছি বলছে না বলছে না বিদাতিরা বলছি তাদের বিদাতি আলেম সমাজ দোয়াতুদ্দলাল শেখাচ্ছে এগুলো বা এই ক্ষেত্রে শিথিরত অবলম্বন করছে বলা জরুরি না দেখেন ওদের ধোকাবাজ উঠে নিয়ত সম্পর্কে যদি জিজ্ঞেস করে ওদের মধ্যে যারা ভালো বিদাতি আলিম সমাজে যারা ভালো কি বলে জানেন বলে যে নিয়ত পড়া জরুরি না জাহেজ না বলবে না বিদাত বলবে না কি বলবে জরুরি না এর অর্থ কি বেরোয় ওদের যারা পাকা বিদাতি তারা বলে নিয়ত পড়তে হবে ঠিক না নিয়ত পড়া ফরজ বলুক আর মুস্তাহ বলুক যেটা নিয়ত কি করতে হবে পড়তে হবে আর ওদের মধ্যে যারা একটু নিজেদেরকে মনে করে যে আমরা সহি আকিদায় চলে এসছি কিন্তু সহি আকিদার নয় এগুলো তারা বলে যে নিয়ত পড়া জরুরি না জরুরি না মানে কি ফরজ নয় তাই না কি কিনা মুস্তাহ হতে পারে কিনা মুস্তাহটাও তো জরুরি না তো মুস্তাহ হতে পারে কিনা সুতরাং এই বক্তব্য যখন শুনবে জনগণ তখন নিয়ত পড়া কখনো ছাড়বে না এতটা শুধু মডিফাইড হবে যে এটা ফরজ নয় নিয়ত পড়া হ্যাঁ নিয়ত অন্তরে করাটা ফরজ আর নিয়ত পড়াটা জরুরি না তবে করলে করা যেতে পারে বা করা ভালো ঠিক কিনা তাহলে বেদাতিকে বেদাতি রেখে দিল বেদাতিকে কি করলো বেদাতি করে রেখে দিল এই কাজটি করেছে নাম নিতে চাই না যাকে আজকাল আল্লাহ আল্লাহ বলা হচ্ছে বাংলাদেশ তার একটা বক্তব্য আমি নিজে কানে শুনেছি জিজ্ঞাসা করেছে প্রশ্নকারী যে নিয়ত পড়া কি ইসলামে পড়তে হবে বলছে নিয়ত পড়া জরুরি না এটা তার উত্তর এটা হচ্ছে ওদের মধ্যে যারা একটু ভালো তারা কিভাবে বেদাত ছড়াচ্ছে মানুষের অজান্তে মুসলিম সমাজ আর বেদাতি কি বেদাতি রেখে দিচ্ছে আমি যখন এই আলোচনা বললাম যে কেউ যদি বলে আমি আগামীকালকে রোজার নিয়ত করেছি তো তার রোজা হবে না তো এই আমার বক্তব্যটা রেখে কেউ প্রশ্ন করছে যে কেউ যদি আমি আগামীকালকে নিয়ত করছি রোজা এটা বলে তো নাকি রোজা হবে না বলছে না রোজা হবে কি বলছে রোজা হবে কেন রোজা হবে জি হ্যাঁ যুক্তি যুক্তি হচ্ছে ওই তবার হাদিস যুক্তি হচ্ছে কি তবার হাদিস তবা করলে আল্লাহ কি হন খুব খুশি হন তাই না এই হাদিস হাদিস আপনাদেরকে শুনেছি সহি মুসলিমের চার হাজার নশো বত্রিশ নম্বর হাদিস এবং হাদিস থেকে যে এই এই বিদাতি বক্তার বা বেদাতি মুফতির পদস্খলন ঘটেছে হ্যাঁ গুমরাই হয়েছে এটা আজকে স্পষ্ট করে বলছে রসুল্লাহ সাল্লাহ আসাদ ফারাহান বেতবাতে আবদেহি আল্লাহ তার বান্দার তবাতে হ্যাঁ, অধিক খুশি হন হে না এত বইয়ে যখন আল্লাহর কাছে তবা করে কার চাইতে বেশি খুশি হন হ্যাঁ কার চাইতে বেশি খুশি হন কার চাইতে অধিক খুশি হন মিন আহাদেকুম কানা আলা রাহেলাথি ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি তার উটের পিঠে চড়েছিল বেআরদেন ফালাতিন খোলা ময়দানে মরুমিতে জনহীন এলাকায় ফানফালাতত মেন আর হঠাৎ করে তার বাহনটা উঁটটা তার কাছ থেকে ছুটে কোথাও পালিয়ে গেল হয় ছুটে পালিয়ে গেল যেমন এই হাদিস রয়েছে আর হাদিস রয়েছে হ্যাঁ যে যেভাবে হোক সেখান থেকে সেই আর এটা এই ফানফালাতা দিয়ে তফসিল করছি তার কাছ থেকে আমার কথা হাত ছাড়া হয়ে গেল যেভাবে হোক না কেন ওটা তার হাত ছাড়া হয়ে গেল ইনফালাত মানে ছুটে ছুটে যাওয়া ওই উটের পিঠে কি ছিল ও আলেই হাত আমহ ও সরাবো উটের পিঠের ওপরে তার খাদ্যের ব্যবস্থা ছিল ওতেই তার পানি ছিল ওর কাছে কিছুই নেই মিনহা ওকে ধরতে পারলো না নিরাশ হয়ে গেল আর হ্যাঁ ধরতে পারলাম না সরি পালিয়ে গেল বা কোথায় চলে গেছে দেখতে পাই না হয়তো বেখেয়াল ছিল যেটাই হোক না কেন একটা গাছ খুঁজে মরুমিতে গাছ পাওয়া যায় না আরব দেশে একটা গাছ খুঁজে গাছের তলায় আসলো আর বললো যে কোথাও তো আসলে নেওয়ার জায়গা নেই গাছের ছায়াতে শুয়ে পড়ি যতক্ষণ বাঁচি বাঁচি তার এই বাহন উঠনি থেকে শিখিয়ে নিরাশ হয়ে গেছিল না এইরকম অবস্থা তাকে ঘুম চলে এসছে এইখানে সংক্ষেপ করে দিয়েছে আসলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত অবস্থা কি হয়েছে ক্লান্ত পরিশ্রান্ত একবারে ঘুমিয়ে পড়েছে ওই ঘুমিয়ে আছে হঠাৎ করে ঘুম ভাঙছে কিছুক্ষণ পরে আর জানছে যে মত নিশ্চিত যতক্ষণ বেঁচে আছে আছে তারপরে মরে যাবো আর তো উপায় নেই পানিও নেই কিছু নেই আর এদিক ওদিক কোথাও যেতেও পারবো না মরহমেতে বালিতে নামলে মরে যাব এই অবস্থায় ছিল এজা হুয়া বেহা হঠাৎ করে ঘুম ভাঙলে দেখে যে মাথার কাছে এসে উঠনিটা দাঁড়িয়ে আছে মাথার কাছে উঠনিটা এসে দাঁড়িয়ে আছে ফাঁকা যাবে খেতামিয়া হঠাৎ করে উটের লাগামটা ধরলো সুম্মা কাল মিনসিদ্দিল ফারা এত খুশি হয়েছে মরে যাওয়া অবস্থায় আবার নতুন করে প্রাণ ফিরে আসলো কত মানুষের খুশি হয় তাই না খুশি হয় খুশিতে মানুষ দিশেহারা হয়ে যায় খুশিতে অনেক সময় মানুষ কি হয়ে যায় দিশেহারা খুশিতে মানুষ কাঁদতে লাগে বেশি খুশি হইলে কাঁদতে লাগে বেশি খুশি হইলে মানুষ হুঁশ হারা দিশেহারা কি বলছে কি করছে ও হুঁশ নেই তার এরকম হয়ে যায় এই ব্যক্তি ওই রকম হুঁশ হারা হয়ে অনিচ্ছাকৃত বলেছে আল্লাহ আন্তা আবদি আল্লাহর সুক্রিয়া করতে গিয়ে বলছে আল্লাহ আন্তা আবদি ওয়ানা রব্বুকা হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ আন্তা আবদি তুমি আমার বান্দা তুমি আমার বান্দা ওয়ানা রব্বুকার আমি তোমার রব আমি তোমার মালিক কথাটা কুফরি কিনা বড় কুফরি না কথাটা ফেরাউনের কথা কিনা কথা তো মারাত্মক কিন্তু প্রচন্ড খুশির তাড়নায় সে ভুল করে ফেলেছে অনিচ্ছা কিন্তু ঠিক না এখন এখান থেকে সে যুক্তি পেশ করে এই বিদাতি হুজুর কি করেছে সোহাকিদার দাবিদার বলছে যে যেখানে আমতা আবদি হে আল্লাহ তুমি আমার বান্দা বলে কাফের মুশিক হইল না সে হ্যাঁ আল্লাহ খুশি হলেন বড় হ্যাঁ আল্লাহ মানুষের তবাতে এত খুশি হন এটার সাথে তুলনা করা হয়েছে কিন্তু একে কাফের বলা হয়নি তাই না একে কাফের বলা হয়নি যে তুমি বড় কাফের হয়ে গেলে এ কথা বলা হয়নি তো বড় কুফরি কথা বলে যখন বড় কুফরি হইল না তো কেউ যদি না তানাসমা গাদান মানে আগামীকালকে রোজা রাখছি অথচ রোজাটা আজকের তাহলে রোজা কেন নষ্ট হবে যুক্তি বুঝতে পারছি আগামীকালকে রোজা রাখছি অথচ রোজা আজকের রাখছি কেন সবুর করছে রাত্রে সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে তো রোজা তো আলী অমের টুডে আজকের কিন্তু রোজা গাদা না নয়কান সময় গাদা প্রতিদিন বলছে আগামীকালকে আগামীকালকে আগামীকালকে বলছে না বলছে না এই বিদাতি গদ বাধা নিয়তে আগামীকালকে রোজা তো বলছে যে না না না ওর রোজা হয়ে যাবে কারণ সে তার বলাটা আর এই লোকের বলাটা একই এই লোকের বলাতে যেমন কুফরি হলো কাফের হলো না ঠিক তেমনি যে নয়তা তানাসমা গাদান প্রতিদিন বলছে আগামীকালকে রোজা আগামীকালকে রোজা রাখবো সেই ব্যক্তির আমল নষ্ট হবে না কবুল হবে তার রোজা কবুল হবে বুঝতে পারছে যুক্তিটা এর খণ্ডন দুই দিক থেকে করছে প্রথম কথা এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা সে ইচ্ছাকৃত বলেছে না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঠিক না আর যে প্রতিদিন বলছে নাওয়াইতা নাসমা গাদান আগামীকালকে রোজা নিয়ত করছি সে ইচ্ছা করে বলছে অনিচ্ছাকৃত বলছে ইচ্ছা করে বলছে পার্থক্য হয়ে গেল তাই দুই নম্বর পার্থক্য এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা সে একবার বলেছে না বহুবার বলেছে তিরিশ বার বলেছে আর বিদাতি তিরিশ রোজাতে তিরিশ বার বলে নয় তানা সুমা কাদা নয় তানা সুমা প্রতিদিন সাহারি সময় কি বলে নয় তানা সুমা দ্বিতীয় পার্থক্য হলো না হলো না এই কথাটি প্রতিদিন সে বলছে ঠিক না বলবে যে ও তো বুঝে না আরবি বুঝে না তো ইসলাম না বুঝে পালন করা যায় তার না ইসলাম বুঝতে হবে তাকে যে আমি কি বলছি অবশ্যই বুঝতে হবে আমি কি বলছি দিন শিখা ফরজ এতটা শিখা ফরজ অবশ্যই ফরজ কথা বোঝা গেছে না একটা পার্থক্য হল এটা তো একটা পয়েন্ট ছিল একটা দিক ছিল যে কেউ যদি আগামীকাল আমি রোজার নিয়ত করছি তো তার রোজা নষ্ট হবে এটা হচ্ছে আমার কথা আমি বলেছি এর একটা যুক্তি এটা পেশ করেছে কি যুক্তি যে যেহেতু সে প্রতিদিন রোজা রাখছে আজকের আর মুখে বলছে নিয়ত যে আমি নিয়ত করছি কিসের আগামী তো আজকে রোজাই হইল না তার সুতরাং রোজা হবে না এই ক্ষেত্রে যে সংশয় তুলেছে সেই সংশয় তাহলে অসর ঠিক না এই যুক্তি দলিল তার ঠিক নয় দুই নম্বর এই রোজা নষ্ট হওয়ার কারণ সেটা তো ওখানে আমি বলিনি আজকে বলি অন্য অন্য আলোচনা তো রয়েছে কিন্তু ওই প্রসঙ্গে হয়তো বলিনি অনেক সময় সময় স্বল্পতার জন্য চারিদিক থেকে বিস্তারিত বলা হয় না আর একটা দিক রয়েছে মানুষ বিদাতে আমল করলে তার আমলটা কবুল হয় না রোজা শুরু করছে শ্রিয়াম শুরু করছে সহুরদি আর বলছে নামায়তান আসুমা গাদান তাহলে রোজার মধ্যে বেদাত ঢুকলো ঢুকলো না রোজা হচ্ছে এবাদত ঠিক না আর রোজাতে বেদাত ঢুকলো না ঢুকলো না আর যে কোনো এবাদতে যদি আমলে বেদাতে অনুপ্রবেশ ঘটে বেদাত ঢুকে তাহলে সেই আমল কবুল হবে হবে না হাদিস একটু আগে বললাম মানে আমেলা আমেলান লাইসে আলী আমরনা ফবারদ্দুন এক ব্যক্তি রোজা রাখলো আর নামায়তা নাসুমা গাদান বললো যেটা নবী আমর নয় নবী আদর্শ নয় সুতরাং সেই রোজা হচ্ছে প্রত্যাখ্যাত তাহলে দুটি কারণে রোজা প্রত্যাখ্যাত দুটি কারণে রোজা প্রথম কথা রোজা রাখছে আজকের আর প্রতিদিন বলছে আগামীকালকে আগামীকালকের একদিন অনিচ্ছাকৃত আর সারা জীবন অনিচ্ছাকৃত আপনার আর শুধু একটা মাস নয় সারা জীবন প্রতি বছর রোজা রাখছে ফরজ রোজা রাখলে এরকম নকল রোজা রাখলে এরকম আসরা রোজা রাখলে এরকম আরাফা রোজা রাখলে এরকম সারি খেলে নয় তা নসমা গাতা আর দলিল পেশ করবেন এটা কিভাবে বেদাত ছড়াতে চাইছেন আর মুসলিম সমাজকে ধোকা দিতে চাইছেন কথা বুঝতে পারছেন জি আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে আর একটি কথা এখানে পয়েন্ট উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে দেখেন একবার কেউ যদি ভুল করে একবার যদি ভুল করে আর সেটা সাগিরা হয় তার সাগিরে থাকে সাগিরা গুনাই যদি হয় আর একবার ভুল করে তাহলে কি হবে সেটা ছোট কোনায় হবে সাগিরা কোনা হবে কিন্তু সাগিরা গোনা যদি বারবার করতে থাকে তাহলে কাবিরা হয়ে যাবে যেই ব্যক্তি একবার ধরেন ভুল করলো তার একবার ভুল আল্লাহ মান তার আব্দি বলে দিচ্ছে আন্তা আব্দি হে আল্লাহ তুমি আমার মান্দা একবার ভুল করেছো তার তো অনিচ্ছাকৃত সেইটা অবশ্য কাবিরা যদি সাগিরা হইতো তাহলে কি হইতো সাগিরা হলে ছোটই থাকতো সেটা একবার কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন বলছে নামায় তা আসমা কাদান যদি ধরে নি যে এই ভুলটা সাগিরা এই বেদাতটাকে সাগিরা গোনাই যদি ধরি বেদাত অবশ্য কাবিরা গোনা কিন্তু বেদাত যদি সাগিরা গোনাই ধরে নি একদিন করলে জীবনে কেউ একদিন যদি রোজাতে বলে নামে তা নাসুমা গাদান তো ধরে নিলাম সাগিরা কিন্তু প্রতিদিন বললে সেটা কি হয়ে যাবে কবিরা হয়ে যাবে জি আল বিদাত বা সাগাইরু সগিরা গুণা সম্পর্কে আলোচনা তো বিদাত নাই সাগাইরু সগিরা গুণা এরা তাকার বারবার যদি হইতে থাকে তুসবে হোক কবিরা সেটা কবিরা হয়ে যায় এটা আলোচনা তো জমাতে রাখি না আপনি মহিলার দিকে একবার তাকালেন সগিরা গুণা কিন্তু যদি বারবার আপনার অভ্যাস বানিয়ে নেন যে আমি মহিলা দিকে তাকাবো বা আপনি ছবির হ্যাঁ, মহিলার ছবির আসক্ত হয়ে গেছে যার ফলে ফেসবুকে ইউটিউবে আপনি হ্যাঁ, খারাপ ছবি দেখছেন আপনি হ্যাঁ উলঙ্গ উলঙ্গ ছবি দেখছেন সাকিরা হইলো সেটা কি হয়ে যাবে বারবার দেখার কারণে সেটা কি হয়ে যাবে কাবিরা হয়ে যাবে ঠিক তেমনই প্রতিদিন যারা নামায় তারা সমা কাদান বলছে যদি বলি যে এটা সাগিরা গুনাই হইলো তারপরে সেটা বারবার বলার কারণে কাবিরা বিরাত হয়ে যাবে কাবিরা গুনাই হয়ে যাবে বেশ কিছু সুরা বা আয়াত কোরআন কেরিমে রয়েছে যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে জি আছে না তার মধ্যে কিছু সহি রয়েছে কিছু জয়ীফ রয়েছে আমরা অনেকে সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখি না এই ধারণাটা আজকে দিতে চাইব তাহলে কি ধারণা বা গবেষণামূলক একটা সহি এই সম্পর্কে ধারণা যেমন সুরা ফাতেহার পরে ওলাদ্দালের পরে কি বলছি আমিন বলছি ঠিক না সব্বাইসমা রব্বিকাল আলা অনেকে বলে সুহান রব্বিয়াল আলা হ্যাঁ, বলছি আমার সুরা তিনের পরে বলে আলাই সাল্লাহ আহকামিল হাকিমিন জানেন কি বলে জানেন না আপনার শোনেননি বালা ওয়ানা আলাদা শাহিদি বালা ওয়ানা আলাদা আলাকা মিনা শাহিদি এইরকমই সুরে মুরসাল আমান্নাবিল্লাহ এই বিভিন্ন আমলগুলি রয়েছে এই সম্পর্কে খোলাসা সার কথা শোনাবো শুধু দু তিন মিনিট এই ক্ষেত্রে অনেকগুলি লিখনি আমি পড়লাম তার মধ্যে আল্লামা আলবানী রাহমাল লিখনিটা বেশ গবেষণামূলক সবগুলি হাদিস একসাথে কালেক্ট করে জমা করে তিনি বলছেন আল খোলাসা সার কথা ক্যালেমাত আমিন সুরাতিল ফাতেহা সুরা ফাতেহার শেষে আমিন বলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাব্যস্ত এবং তসবি পাঠ করা রব্বিয়াল আলা এ সুবহান রব্বিয়াল আজিম এটা ও আখের সুরাতুল মুরসালাত আর সুরে মুরসাতের শেষে ফাল হাদিস এই ক্ষেত্রে হাদিস হচ্ছে অনেকেই করে থাকে এটা তো আসে একটা দোয়া পড়ে কি পড়ে জানা আছে লাভে সেই মেন্যামেকা রব্বানা নোকা দেব ফালাক আল্লাহ রবান হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামত তাকে অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করছেন তো জবাব বলে যে কা আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা রব নোকাজ যে আমরা অস্বীকার করব অস্বীকার করি না ফালাক আলহাম তোমারই যাবতীয় প্রশংসা এই বাক্যটা বলে থাকে এই মর্ম বলছেন আল্লাহ সম্পর্কে বলে থাকে এটা নবী থেকে বলা প্রমাণিত ভিতরে হোক অথবা বাইরে হোক কখনো নবী এভাবে পড়েননি জিনদের সম্পর্কে একটি হাদিস রয়েছে যে জিনেরা এরকম বলেছেন আর ওখান থেকে অনেকে এই আমলটি শুরু করেছে কিন্তু নবী করিম এভাবে কখনো বলেননি তারপরে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে সেই হাদিস আলোকে আমার নবী রহমতুল্লাহ আলে বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে কেরিমের রহমতের আয়াস আসতো মানে জান্নাতের আয়াত আল্লাহ নিয়ামতের আয়াত তখন আল্লাহ রহমত যাচ্ছা করতেন নবী সাল্লাম এবং যখনই কোনো আল্লাহর আজাবের আয়াত আসতো বা জাহান্নামের আজাব আসতো তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন জি তো এই সম্পর্কে বলছেন আল্লাহ আল্লাহ যে ইন্নামা ওয়ারাফি সলাতিল্লাইল এটা প্রমাণিত নবিসাম থেকে কিন্তু আমাদের সমাজে অনেকে এটা ফরজে আমল করে ফরজে আর জোরে সব্বে ইসমা রব্বে কালা সুবহান রব্বি আলা জি যেমন আমিন জোরে বলে এরকম অনেকে বলে এই আমলগুলি ভুল সহি নয় এখানে আজকের আলোচনা শেষ করছি وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه